আপনাকে আল্লাহ সুবহান তালাকে ইলাহ হিসেবে বিশ্বাস করতে হবে এখানে আরো একটা কথা বলি মাথায় রাখবেন সেটা হচ্ছে আল্লাহ সুবহান তালা চাইলে আল্লাহ রাসুল চাইলে বলতে পারতেন যে আশহাদু আন্নাল্লাহ ইলাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ এই কথা বলতে পারতেন কিন্তু এইভাবে না বলে কেন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকু তো বলতে পারতেন যে আল্লাহ ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহ এতটুকু না বলে কেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আরবি ভাষায় যখনই লা এবং যখনই ইল্লা একসাথে একত্রিত হয় তখন একটা কঠিন অন্যতম অর্থ দেয় সে অর্থটা কি যখন আমি বলতাম আল্লাহ ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহ তখন আরো দশ জনের তার মধ্যে জায়গা পাওয়ার সুযোগ ছিল পীর উলি আউলিয়া দরবেশ মাজারের জায়গা পাওয়ার দরকার ছিল জায়গা পাওয়ার জায়গা ছিল অপশন ছিল তাবিজ কবজের অপশন ছিল কিন্তু যখন আমি বলে দিলাম লা ইলাহা আগে না আগে হৃদয়কে সাফ করতে হবে যত তাগুত আছে যত কবর মাজার শির তাবিজ কবজ পীর ওলি আউলিয়ার নামে যত শির চলতেছে আল্লাহর সাথে যত অত্যাচার চলতেছে যত অন্যায় চলতেছে এই সকল তাগুতকে সবার আগে পা দিয়ে লাথি দিয়ে ভেঙে চুরমার করতে হবে এই জন্য ইলাহা আগে নাই আগে না করো আগে লাথি দিয়ে ভেঙে দাও তারপরে ইল্লাল্লাহ শুধু কে বাকি থাকবে আল্লাহ শুধু একমাত্র আপনার হৃদয়ে যার জন্য জায়গা বাকি থাকবে তিনি হচ্ছেন আল্লাহ সুবাহান ও তালা আর তাওহিদ এই ইমানই হচ্ছে মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা মানুষ কি বলে যে আমি স্বাধীনতা চাই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি মেয়েরা বলে আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা তাওহিদের চাইতে বড় স্বাধীনতা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না আজকে গণতন্ত্রের নামে মানুষ মানুষের গোলাম হয়ে আছে পৃথিবীতে মেয়েরা স্বাধীনতার নামে বলতেছে স্বামীর গোলামি থেকে মুক্তি চাই স্বামীর গোলামি থেকে মুক্ত হয়ে বসের গোলামি করতেছে কল কারখানায় গার্মেন্টসে নিজের বসের গোলামি করতেছে কোনো না কোনো এক গোলামি থেকে মুক্ত হয়ে আর এক গোলামিতে লিপ্ত হচ্ছে গোলামি থেকে মুক্ত হওয়ার স্বাধীন হওয়ার সবচেয়ে বড় মাধ্যম সবচেয়ে বড় উপায় হচ্ছে তাওহিদ কেন যখন অন্তরে লা প্রবেশ করবে আল্লাহ ব্যতীত কারো জায়গা যখন অন্তরে থাকবে না তখন তাও যখন হৃদয়ে প্রবেশ করবে তখন আপনি দুনিয়ার কোনো মানুষকে বিন্দু মাত্র পরোয়া করবেন না আপনি কোন জিন শয়তানকে পরোয়া করবেন না আপনি কোন তাবিজ কবজকে পরোয়া করবেন না পৃথিবীর কেউ আপনাকে যাররা পরিমাণ ভয় দেখাতে পারবে না কেননা আপনি একমাত্র কাকে ভয় করেন আল্লাহ সুবহান হতালাকে ভয় করেন এই জন্য একজন তাওহিদে বিশ্বাসী একজন মমিন একটা পারমাণবিক বমের চেয়েও শক্তিশালী ইব্রাহিম আলহ সালাতামকে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো তবুও তিনি তাও হেদ থেকে ফিরে আসেননি রাসুল নিজেও বলেছেন লাইন হরেকতা ও তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যাও করা হয় তবুও তাওহিদ ছাড়বে না শির্ক করবে না এটাই হচ্ছে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী কেন যে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কাউকে হৃদয়ে জায়গা দেয় কবর মাজারের পূজা করে পীরকে সম্মান করতে গিয়ে পীরকে ইলাহ বানিয়ে দেয় যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সম্মান করে আল্লাহ ছাড়াও আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারা একদিন ইহুদি খ্রিস্টানদের গোলামি করবে এবং অতীতেও করেছে এই জন্য ইহুদি খ্রিস্টানদের তাদের সাথে কোনো শত্রুতা নাই ইহুদি খ্রিস্টানরা খুব ভালোভাবে জানে আরে যে আজকে কবরের সামনে মাথা নত করতেছে সে একদিন আমার সামনেও মাথা নত করবে এটা তারা খুব ভালোভাবে জানে যে যে একদিন আজকে কবর তাবিজ পূজা ইত্যাদির সামনে মাথা নত করতেছে সে একদিন আমার সামনেও মাথা নত করবে কিন্তু ওই মুমিন যে তাওহিদে বিশ্বাসী যে পৃথিবীর কোনো কিছুর সামনে মাথা নত করে না যদিও তাকে জ্বালিয়ে দেওয়া হয় যদিও তাকে পুড়িয়ে দেওয়া হয় তবু ইব্রাহিম আলাই সালাতামের মতো আগুনের দরিয়ায় ঝাঁপ দিতে রাজি আছে কিন্তু তাওহিদের সাথে বিন্দু মাত্র আপোষ করতে রাজি নাই এইরকম রকম মমিন যে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী এটা ইহুদি খ্রিস্টানেরা জানে এই জন্য ওই জাতীয় মুমিন ওই জাতীয় তাওহিদপন্থী মুমিনদের বিরুদ্ধে তাদের সকল ষড়যন্ত্র সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম ইমান আকিদা এবং তাওহিদের গুরুত্ব নিয়ে এবং সেটার প্রকার বলতে গিয়ে আল্লাহ সুবহান রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করা ইলাহ হিসেবে আল্লাহকে বিশ্বাস করা এই কথা বলে আল্লাহ সুবহান নাম এবং গুণাবলীর দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ সুবহান নাম এবং গুণাবলীর গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম জেনে রাখবেন যত আপনারা বরকতের কথা বলেন যে আল্লাহ আপনার ধন সম্পদে বরকত দিক আল্লাহ আপনার টাকা পয়সায় বরকত দিক আল্লাহ আপনার সন্তান সন্ততি বরকত দিক যত বরকতের কথা বলেন সকল বরকতের উৎস কোথায় আল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কোথাও থেকে বরকত আসে না এবং আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকতময় এ কোরআন কার বাণী আল্লাহর বাণী এই জন্য কোরআনও বরকতময় কথা কি বুঝতে পারছেন এই জন্য পবিত্র কোরআন যে বাড়িতে পড়া হবে সেখানে বরকত অবতীর্ণ হবে এই জন্য আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকতময় অতএব আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীও বরকতময় আল্লাহর নাম দিয়ে যে কাজ শুরু করা হবে সেটাতে বরকত হবেই হবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে প্রতি পদে পদে আল্লাহর নাম দিয়ে কাজ শুরু করার কথা বলেছেন ঘর থেকে বের হওয়া খানা গ্রহণ করা খাদ্য গ্রহণ করা পানি পান করা যত কাজ রয়েছে পৃথিবীতে পবিত্র কোরআন তেলাওয়াত করা সকল কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করতে বলেছেন শুধু তাই নয় প্রত্যেক যে প্রাণী আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবে করা হয় তার গোস্ত খাওয়া কি হালাল হালাল নয় এটা হচ্ছে আল্লাহর নামের গুরুত্ব আল্লাহর নামের বরকত আল্লাহর নামের ফজিলত আপনি একটা জিনিস একটা বাড়িতে রেখে আসলেন বাড়িতে তালা নাই চাবি নাই বিসমিল্লা বলে রেখে আসেন আল্লাহর ওসিলা দিয়ে রেখে আসেন আল্লাহর নামের উপর ভরসা করে রেখে আসেন কে হেফাজত করবে আল্লাহ সুবহান হেফাজত করবে এটা হচ্ছে আল্লাহর নামের বরকত আল্লাহর নামের গুরুত্ব এই জন্য তাবারানি সাত হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিসে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেছেন মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লে সালাতিন কেউ যদি পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তাকে জান্নাতে প্রবেশ করতে কিছুই বাধা দিবে না একমাত্র মৌত মৃত্যু ছাড়া সে মরলেই জান্নাতে যাবে মরলেই জান্নাতে যাবে সম্মানিত উপস্থিতি আয়াতুল কুরসির মধ্যে এমন কি রয়েছে রয়েছে যে আয়াতুল কুরসি পাঠ করলে পাঁচ অক্ত সালাতের পরে আমি এবং আপনি জান্নাতে চলেই গেছি যাইনি কেন মরণি তাই আয়াতুল কুরসির মধ্যে কিছু নাই সালাদ সিয়ামের কথা নাই হজ জাকাতের কথা নাই হালাল হারামের কথা নাই পরকালের কথা নাই আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধুই শুধু শুধুমাত্র আল্লাহ সুবহান তালার নাম এবং তার গুণাবলীর কথা রয়েছে সুরাই খালাস পড়েন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সহি মুসলিমের আটশো এগারো নম্বর হাদিসে বলতেছেন যে কেউ যদি সুরাই খালাস একবার পড়ে তা দিল সুলুকাল কোরআন তাহলে পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে নিল আর যদি কেউ সুরাই খালাস তিনবার পাঠ করে তাহলে সে যেন পবিত্র কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার পাঠ করল এই ছয়শ পৃষ্ঠের এই বই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যার প্রতি হরফে দশ নেকি রয়েছে এমন একটি গ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে যত নেকি হবে সুরাই খ্লাস তিনবার পাঠ করলে তত নেকি হবে মাত্র দুই লাইনের এই সুরাই কিছুই নাই হজ জাকাতের কথা নাই সালাদ সিয়ামের কথা নাই হালাল হারামের কথা নাই পরকালের কথা নাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই দুই লাইনে শুধুই শুধু আল্লাহ সুবাহ নাম এবং তার গুণাবলীর কথা রয়েছে সম্মানিত উপস্থিতি এইভাবে যদি আমরা আরো দেখি যে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম সুনানে আবু দাউদের পাঁচ হাজার আশি নম্বর হাদিসে বলছেন কেউ যদি সকালে উঠে বলে আলিম ওই আল্লাহর নামে দিন শুরু করছি যে আল্লাহর নামে দিন শুরু করলে আসমান এবং জমিনে এমন কোনো ক্ষমতা এমন কোনো শক্তি নেই যে আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে সে আল্লাহর নামে দিন শুরু করছি কেউ যদি এই দোয়া বলে দিন শুরু করে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন এই দোয়ার মধ্যে কিছুই নাই শুধু আল্লাহর নামের ওসিলা আছে যে আমি আল্লাহর নাম দিয়ে দিন শুরু করছি যে আল্লাহর নাম দিয়ে দিন শুরু করলে আল্লাহ সুবহান তালার শক্তি এত যে তার নাম দিয়ে দিন শুরু করলে পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো ক্ষমতা আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সহিব খারির দুই হাজার সাতশো বত্রিশ নম্বর হাদিসে বলছেন ইন্নালিল্লাহ আসমা আল্লাহ সুবহানাহ তাআলার 99টি নাম রয়েছে মানাহসাহা দাখালাল জান্নাহ যে ব্যক্তি 99টা নাম আয়ত্ত করে নিল সে জান্নাতে চলে গেল নিরানব্বইটা নাম আল্লাহর নাম আয়ত্ত করলেই জান্নাত আল্লাহ সুবাহ তাআলার নাম আয়ত্ত করলেই জান্নাত এই আয়ত্ত করা মানে কি এই আয়ত্ত করার ব্যাখ্যা করতে গিয়ে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বিস্তর ব্যাখ্যা করেছেন তবে তার আগে আর একটা আয়াত করে নেই আল্লাহ সুবাহ তাআলা আরফের একশো আশি নম্বর আয়াতে বলছেন আল্লাহ সুবাহ সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম নাম রয়েছে তোমরা আল্লাহকে সেই উত্তম সেই সুন্দর নাম দিয়ে ডাকো আল্লাহর নাম কেন সুন্দর আল্লাহর নাম কেন উত্তম শুনে রাখুন আল্লাহ সুবহান তালার নাম এবং তার গুণের দিকে কেউ যদি বিন্দুমাত্র দুর্বল কিছু সম্পৃক্ত করে তাহলে আল্লাহ কত রাগান্বিত হন সুরা মারিয়ামের একানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবহান তালা বলছেন ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর নামে এমন কিছু বলেছে আল্লাহর দিকে এমন গুণকে সম্পৃক্ত করেছে যে সেই কথা ইহুদি খ্রিস্টানদের ওই গুণের কথা যদি আসমান শুনে নেয় আসমান ফেটে চৌচির হয়ে যাবে যদি জমিন শুনে নেয় তাহলে জমিনও ফেটে খান খান হয়ে যাবে আর যদি পাহাড় শুনে নেয় তাহিরুল জিবাল হাদ্দা একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে ধাক্কা লেগে ফেটে চৌচির ভেঙে খান খান হয়ে যাবে ওই কথা এত জঘন্য ওই কথা এত খারাপ ওই কথা এত নিকৃষ্ট কি সেই কথা আন্দা আউলের রহমান এহুদি খ্রিস্টানরা বলেছে আল্লাহর নাকি সন্তান আছে তারপরে আল্লাহর কথা শুনেন এরপরে আল্লাহ সুবাহানতালা বলছেন জেনে রাখো ইনকুল্লুমান রহমান আব্দা পৃথিবীর যত বড় নবী রাসুল হোক না কেন স্বয়ং ইসা আলাইসাল্লাম হোক না কেন যাকে তারা আমার সন্তান বলে দাবি করছে স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হোক না কেন যত নবী রাসুল হোক না কেন আর যত পীর বুজুর্গ উলিয়া উলিয়া যারা বলে কিয়ামতের মাঠে জাহাজ দিয়ে মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে যত বড় পীর হোক যত বড় উলিয়া উলিয়া হোক প্রত্যেকেই কিয়ামতের দরবারে ইনকুল্লু মানফিস সামাওয়াতি আসমানে যারা আছে জমিনে যারা আছে প্রত্যেকেই কিয়ামতের দরবারে রহমানের সামনে আমার দরবারে আল্লাহর দরবারে আমার দাস এবং গোলাম হয়ে উপস্থিত হবে আমার দাস এবং আমার গোলাম হয়ে কারো কোনো ক্ষমতা থাকবে না কারো কোনো পাওয়ার থাকবে না সেই দিন আল্লাহ সুবহান ও তালার ক্ষমতা ছাড়া এই আয়াত বলে আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহর দিকে যদি কেউ খারাপ গুণের সম্পৃক্ত করে তাহলে আল্লাহ কতটা রাগান্বিত হন কতটা ক্রধান্বিত হন এই জন্য আল্লাহ সুবহান ও তালার নাম এবং গুণাবলী হচ্ছে সবচেয়ে সুন্দর সর্বোত্তম